সুরত কুরাইশিন বিসমিল্লাহ রহমান রহিম লিইলাফি যেহেতু অভ্যস্ত হয়ে পড়েছে কুরাইশিন কুরাইশগণ ইলাফিহিম অভ্যস্ত হয়ে পড়েছে রিহলাতা সীতা ইওয়া সঈদ শীত ও গ্রীষ্মকালীন পর্যটনে ফালিয়া বধু অতএব তাদের উচিত তারা যেন ইবাদত করে রব্বাহাদ আল বাইতি এই খানায় কাবার মালিকের আল্লাদি আত আমাহুম যিনি তাদেরকে আহার্য দান করেছেন মিন জু ইন ক্ষুধায় ও আমানাহুম আর তাদেরকে নিরাপত্তা দান করেছেন মিন খাউফিন ভয় ভীতি হতে